আন আকিমুদ্দিন তোমরা দিনের উপরে অটল থাকো তেরো নম্বর আয়া সুরায় সুরা এই সুরায় সুরার তিন নম্বর তেরো নম্বর আয়াতের মধ্যে আকিমুদ্দিনের অর্থ হইল সহি আকিদার উপরে অটল থাকা আবার আমলিগত পাপ যেটা আছে এই আমলিগত বিষয়কে শরীয়তের বাসায় সারি বলা হয় শরিয়া আমলগত দিন আমলগত শরিয়া উভয়টার সমন্বয়ের নাম হলো ধর্ম আদম আলাই ইসলাতাম থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী হজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলের ধর্মের মধ্যে প্রত্যেক রসুলের ধর্মে সব রসুলের ধর্মে আকিদা ছিল এক পার্থক্য ছিল না সকল নবী রসুলের আকিদা ছিল এক ও অভিন্ন ঠিক না বেঠিক লাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আকিদা এক নবী সফিউল্লাহ আদম লা ইলাহা ইল্লাল্লাহ নোহ নজিউল্লাহ আকিদা এক নবী পাল্টে গেছে নুয়াল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আকিদা পাল্টাই নাই নবী পাল্টাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আকিদা পাল্টাই নাই নবী পাল্টাইছে সমস্ত নবী রসুলের আকিদার বিষয় সব নবীদের পার্থক্য ছাড়া সকল নবী রসুলের আকিদা ছিল এক অভিন্ন ঠিক না বেঠিক আমলিগত দিক দিয়া ব্যবধান ছিল আদম আল ইসলাতু আসলামের যুগে বাইয়ে বনে বিবাহ বৈধ ছিল তবে এক গর্বের বাই বোন নয় গর্ব ভিন্ন ভিন্ন কারণ তখন আদম সন্তান ছাড়া দুনিয়াতে ছেলে মেয়ে যুবক যুবতী আর কেউ ছিল না এই শরীয়ত নূ আলাই ইসলামের যুগে পরিবর্তন হয়ে গেছে কেয়ামত পর্যন্ত বাইয়ে বনে কখনো বিবাহ হতে পারবে না ঠিক না বেটি মাস্তা পাল্টাইছে কিনা আকিদাও কি পাল্টাইছে আকিদা মাসালা ভিন্ন মুসা আলাই ইসলাতামের যুগে ইহুদিদের জন্যে ওটের গোস্ত হারাম কোরবানির গোস্ত খাওয়া হারাম কিন্তু ইসলামে আসিয়া ওটের গোস্তকে হালাল করেছে কোরবানির গোস্তকে উম্মতের জন্য হালাল করেছে ঠিক না বে ঠিক মাসালা ব্যবধান হইল কি হইল না মুসা আলাই ইসলাতামের যুগে কোন মানুষের কাপড়ে শরীরে প্রস্তাব লাগলে না পাক হইলে পাক করার সিস্টেম ছিল কাপড়টা কেচি দিয়া কেটে ফেলতে জমজমের পানি পবিত্র পানি দিয়া না পাকি দুই লিও শরীর কিন্তু কাপড় পাক হইত কোন কোন মহাদেশনে লেখছেন চামড়াও কেটে ফেলা হইত নাইলে পাকের কোনো ব্যবস্থা নাই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেন চামড়া কাটার বিষয়টা ঠিক নয় বরং কাপড়ের বিষয়টা ঠিক কাপড় কেটে ফেলে দিতে আমি আপনাদের সামনে শুধু এই বিষয়টা পরিষ্কার করতে চাই আদম থেকে নিয়ে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের আকিদা এক ছিল না ভিন্ন ছিল আর মাসলাগত ভাবে নামাজ রোজা হজ জাকাত পাক নাপাক এই সমস্ত বিষয়ে মৌলিকভাবে প্রায় সত্তর পার্সেন্ট মাসলাও এক ছিল বাকি তিরিশ পার্সেন্টের ভিতরে নবিয়ে নবিয়ে মাসলার ব্যবধান ছিল কথা পরিষ্কার কিনা বলে বুঝতে হবে গোড়ার থেকে কথা বুঝে না আসলে হবে না তাই বুঝুন আমার আল্লাহ বলেন আমি বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি কেয়ামত পর্যন্তের জন্য আমার নবীর পরে নবী আসবে না কোরআনের পরে আসমানে কিতাব আসবে না আমার নবীর শরীয়তের পরে আর কোন শরীয়ত আসবে না আমার নবী শুধু এলাকা ভিত্তিক নবী নয় আমার নবী শুধু গোত্র ভিত্তিক নবী নয় আমার নবী শুধু কাল ভিত্তিক সময় অনুযায়ী নবী নয় কেয়ামত পর্যন্তের জন্য তামাম বিশ্ব মানবতার জন্য তিনি নবী ছিলেন তাই বিশাল নবীর এই উন্মতের মধ্যে আদম থেকে রসুল পর্যন্ত মাসকানে নবীদের যুগে যুগে আকিদায় যেমন ব্যবধান ছিল না আমার নবীর উন্মতের মধ্যে কেমন পর্যন্ত সাহাবাদ থেকে কেমন পর্যন্ত ইসলামের মধ্যে আকিদাগত কোন পার্থক্য হবে না সঠিক আকিদা হবে একমাত্র একটা এই আকিদার মধ্যে কোন বিভ্রান্তি আসলে হকানি দল হবে না হবে বিভ্রান্তমূলক দল তবে শরীয়তের আমলের ব্যাপারে নবীর উন্মতির পরস্পর ব্যবধান হইতে পারে নবী আর নবীর ভিতরে পরস্পর মাস্তাতে ব্যবধান হইলে এক নবীর উন্মতির ভিতরে মাস্তাগত ব্যবধান হইলে সমস্যার কিছু নাই কথা ঠিক না ঠিক এই জন্য হানভি মাদাব একরকম সাহাবি মাদাব আরেক রকম মালিকি মজাব আরেক রকম হাম্বলের মজাব আরেক রকম মৌলিক বিষয়ে এক কিছু কিছু বেশ কিছু মাসলায় মাঝাবে মাঝাবে পার্থক্য আছে না নাই চারো মজাব হক ব্যবধান আছে নবীর উন্মতের মধ্যে আমলিগত ব্যাপারে ব্যবধান থাকতে পারে চারো মজাবের আগেদা ছিল এক এবং অভিন্ন পরিষ্কার কথা বুঝার নাই বুঝার নাই এবার আসুন বাই সিরিয়াল কথা বোঝার চেষ্টা করি প্রত্যেক নবীর যুগে আকিদাগত হককারী দল ছিল একটা বিশ্ব নবীর উন্মতের মধ্যে হককারী দল থাকবে একটা ইহুদিদের মুসানবের উম্মা আকিদাগত একদল ছিল হকের উপরে সত্তর দল ছিল বাতিলের উপরে যেদিন দিন দল হয়ে গেল মোসানবের উম্মতে মধ্যে তখন হক কানি মোসানবীর হক ধর্ম দিনে হক আল্লাহর দেয়া এই ধর্ম সমলে বিনাশ হইয়া একত্র সব সজীব হক আগিদার থেকে বিখ্যাত হয়ে গেছে আমার নবী বলেন মোসানবীর উম্মন একত্তর দলে বাদ যেদিন হবে প্রত্যেকটা দল হকানি ধর্মকে পরিবর্তন করে বাতিল হয়ে যাবে কুল্লুহুম জিন্নার আকিদাগত গোমরাই পথভ্রষ্টতার কারণে একত্র দলে বিভক্ত হইলেও প্রত্যেকটি দল যাবে আকিদাগত গোমরাহির কারণে জান না খ্রিস্টান ধর্মে একত্তর পর্যন্ত একটা দল হকের উপরে ছিল সত্তর দল বাতিলের উপরে ছিল যেদিন খ্রিস্টান ধর্ম বাহাত্তর দলে বিভক্ত হইল সেই দিন ঈসা হক ধর্ম শরীয়তের হক বিধান উপরে একটা দল অবশিষ্ট নাই আসল খ্রিস্টানের ঈসা আকিদাকে সমলে নষ্ট করিয়া আকিদার মধ্যে শিরিক বেড়াত ঢুকাইয়া বাহাত্তর হইয়া সব গোমরা পরভস্ত হয়েছে আমার নবী বলেন কুল্লু বিন্দার বাহাত্তর দল জাহার নামী রসুল বলেন আমার উন্মতের মধ্যে তেহার দল হবে একটা দল হকের উপরে থাকবে বাহাত্তর দল আকিদাগত গোমরাই ভ্রষ্টতার কারণে বাতিল হবে বাহাত্তর দল জাহান নামে যাবে একটা মাত্র দল জান্নাতে যাবে আমার বৈশিষ্ট্য হলো মোসানবীর দল একটাও হকের উপরে ছিল না একত্র দল হয়েছিল জাহান নামে গেছে সবাই খ্রিস্টানরা বাহত্তর দল হয়েছিল একটাও হকের উপরে ছিল না সব জাহান নামে গেছে আমার উন্মত তিয়াত্তর দলের বাক হবে একটা দল কেমন পর্যন্ত হক হক দানিয়তের উপরে অবশিষ্ট থাকবে পৃথিবীর কোন শক্তি এই একটা মাত্র দলকে পথ করতে পারবে না হকানি দলের মধ্যে বাতিল কেমনে ঢুকলো এই ইতিহাস না জানলে আমাদের বর্তমান ইতিহাস বুঝে আসবে না ঈশা নদীকে আল্লাহ আসমানে কোথায় নিয়েছিলেন ঠিক না বেটি আল্লাহ আসমানে উঠে নিয়েছিলেন ঈশা নদী আসমানে চলে যাওয়ার পর বহু দিন পর্যন্ত ঈশা ইসলামের সাহাবিরা ঈসা নবীর হক ধর্মকে হকের উপরে টিকিয়ে রাখছিলেন কিন্তু সর্বপ্রথম খ্রিস্টানদের এই হককারী দলের ভিতরে আকিদাগত বিভ্রান্তি সৃষ্টি করেছিল এক কাট্টরপন্থী ইহুদি কে ইহুদি সেই ইহুদির নাম সেন্ট পল আরবিতে সাউল বলতে হবে সেন্ট পল সাপ কাট্টাপন্থী ইহুদি সেই যুগে তো ইসলাম ছিল না ইহুদি আর খ্রিস্টানে মারামারি চলত খ্রিস্টানদেরকে পাইলে জবাই করত এই সেন্ট পল বহৎ করে ইহুদি সন্ত্রাস ইহুদিরা চক্রান্ত করিয়া হেকে বলে সেনপল একটা কাজ কর যুদ্ধ করিয়া খ্রিস্টান ধর্ম সত্য ধর্মের সঙ্গে আমরা মোকাবেলা করতে পারবো না তুমি নাটকীয় কায়দায় নিজেই তুমি খ্রিস্টান হয়ে যাও খ্রিস্টান ধর্মের লেবাস করিয়া খ্রিস্টান ধর্মকে নষ্ট করা বহু সহজ স্যানপল এই প্রস্তাবে রাজি হলো সে একটা নাটক করলো কথা শোনেন ভালো করি এই সম্মেলন কাহিনী বলার সম্মেলন না আকিদা আমল হক বোঝার সম্মেলন ঠিক না ঠিক স্যানপল একদিন তার এলাকার থেকে রওনা হয়েছে জেরুজালেম শহরে ইসরায়েল সেখানে ঈশা নবীর সাহাবিরা আছে উদ্দেশ্য তাদের কাছে এক খ্রিস্টান হবে এটা নাটক সাজাইল আমি যখন যায় পাবজিদেরকে বলে খ্রিস্টানের আসল সাহাবি যারা ঈশা নবী তাদেরকে বলে আমি যখন জেরুজালেম শহরে আসতেছিলাম পথের মধ্যে হঠাৎ আমি গায়েবি একটা আওয়াজ লক্ষ্য করলাম কে যেন আসমান থেকে আওয়াজ দিচ্ছে আমাকে আমি মাথা উঠাইলাম আবার আওয়াজ শুনলাম আওয়াজের মধ্যে গায়েবি আওয়াজে বলতেছে হে সাউন হে সেন্টপল ইলা মাথা তুদিনী আর কতদিন আমাকে কষ্ট দিবে হে সেন্টপল আর কষ্ট দিও না তুমি আমার ধর্ম গ্রহণ করে নাও শ্যাম্পলের বক্তব্য আমি জিজ্ঞেস করলাম আপনি কে তিনি বললেন আনা ইউসু আল মাসিহু ইবনুল্লাহ নাউজুবিল্লাহ আমি হলাম যিশু খ্রিস্টান ঈসা খ্রিস্ট যিশু কয় খ্রিস্টানেরা আমি ঈসা আমি কিন্তু আল্লাহর সন্তান অতএব স্যান্ডপল বলে হেস ইসানবীর সাহাবিরা আমি তোমাদের হাতে ধরে তবা করতে আসছি আমি ইহুদি ছিলাম তোমাদেরকে পাইলে জবাই করতাম আমি গায়ে আওয়াজ শুনিয়া কান টানা খাইয়া তবা করছি জীবনে আর তোমাদের বিরোধিতা করব না ইসানবীর ধর্ম গ্রহণ করব তাই আমি তোমাদের সামনে বাবা করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম বুঝেন নেই করার জন্য তোমাকে কিন্তু তুমি একটা বলছো আমাদের আল্লাহর সন্তান এটা কি বললা আমাদের নবী তো আল্লাহর সন্তান না আমাদের নবী আল্লাহর বন্দা তখন স্যাম্পল বলে হে সাহাবিরা ঈশা নবীকে পাইও তোমরা ঈশা নবীর মান মর্যাদা বুঝো নাই ঈশা নবীর পিতা নাই আল্লাহ ক্ষুদ্র কিভাবে সৃষ্টি করেছে উনি বড় হয়েছেন বড় হইয়া দেখছেন তাম বিশ্বের মানুষ আদম সন্তান আদম পাপিষ্ট নওয়াজবিল্লা কোন হাওয়াও পাপিষ্ট জান্নাতে ছিল নিষিদ্ধ গাছের ফল খাইয়া তারা গুণাগার অপরাধী হয়ে গেছে তাদের শরীরের রঙে রঙে গুণা প্রবেশ করছে তাই আল্লাহ জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দিয়েছে দুনিয়ার মধ্যে আসিয়া আদম হাওয়ার মিলন হয়েছে আরাবার মাঠে সেখান থেকে সংসার আরম্ভ হয়েছে আশি জন ছেলে মেয়ে হয়েছে আশি জন থেকে আটশত বনে আদম হয়েছে আটশো থেকে আট হাজার হয়েছে আট হাজার থেকে আট লক্ষ হয়েছে দুনিয়াতে যা আছে সব আদম সন্তান আদম যেহেতু পাপিষ্ট গুণাগার নিষিদ্ধ গাছের ফল খাইছে গুণাগারের সন্তান এরাও গুণাগার সব মানুষ গুণাগার তাই ইসা আসলাম আল্লাহকে বলে আল্লাহ যেদিকে তাকাই সেদিকে পাপিষ্ট আর পাপিষ্ট সব নামি আল্লাহ এদেরকে মাফ করে দেন আল্লাহ আমি এমনি কেমনে মাফ করব ইসানবী বললেন হে আল্লাহ আপনার রহমত আপনার গুণাবলী আমার মধ্যে ঢুকাই দেন আপনি আমার শরীরে ঢুকিয়া আমার সাথে একীভূত হইয়া যান আল্লাহর রহমত ভিতরে প্রবেশ করছে ঈশা নবী এখন ঈশা জন্ম লাভ করেছিল মানুষ হিসাবে হঠাৎ করে আল্লাহর গুণাবলী প্রবেশ করায় তিনি হয়ে গেছেন সন তিনি হয়ে গেছেন আল্লাহর সন্তান তিনি হয়ে গেছেন একজন স্মল ছোট একটা আল্লাহ হে বাদিরা তোমরা তো জানো না আল্লাহ আসলে তিনটা একটা মহান আল্লাহ আসমান জমিন বানাইছে ওনার নাম আলমাইটি আর একটা তোমাদের নবী ঈশা তিনি এসমল গড় উনি বীর গড় মাঝখানে আরেক গড় আসে যোগাযোগ রুহুল কুদুস এটার নাম holy spirit almighty holy spirit son এক তিন খোদা মিলিয়া হয়ে গেছে ঈশা নবী খোদা ঈশা নবীর সাহাবিরা কয় ভাই তোমার এই মন্ত্র তো আমাদের বুঝে আসতেছে না তোমার এই উক্তি মতো তো আল্লাহ তিনটা হইল আমাদের নবী ঈশা তো বলছেন রুহুল্লাহ আল্লাহ এত একজন তার কোন শরিক না এবার স্যাম্পল বলে তোমাদের কথা সত্য আমি মানি ঈশা নবী এক আল্লাহ দাওয়াত দিয়েছেন আমার বক্তব্য অনুযায়ী খোদা তিনটা হয়ে গেছে কিন্তু তিনটা আসলে তিনটা না তিনটা মিলে আবার একটা হয়ে গেছে তিন খোদা মিলে কখোদা এই ছিল সামান্য ইতিহাস খ্রিস্টান ধর্মের মধ্যে সিরিজ ঢুকাইছে কিনা কে ঢুকাইল স্যাম্পল ঠিক না বেডিক বলেন ঠিক না বেডিক বলেন ইহুদি সন্ত্রাসীরা হক কারণে খ্রিস্টান ধর্মকে চেঞ্জ পরিবর্তন করিয়া আকিদায় তাওহিদের ভিতরে শিরিক টুকাইয়া এক খোদাকে তিন খোদা বানায়া ঈশা রবি আল্লাহর বন্দা রসুলকে আল্লাহর সন্তান বিক্রার করিয়া শিরিক টুকাইয়া খ্রিস্টান ধর্মকে পরিবর্তন করে বাতের মতো আর ঢুকিয়েছে আমার ভাইরা শোনেন এই ছিল সেন্ট পলের সামান্য পরিচয় শোনেন পিছনের ইতিহাসে যাব না এতটুকু মনে রাখবেন এবার শোনেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবী যখন দিন ইসলামের দাওয়াত দিয়েছেন সঠিক আকিদার দাওয়াত দিয়েছেন আমাদের দাওয়াত দিয়েছেন আমার রসুল বলেন সাত হাত তারিখ উন্মতি আমার সময় নয় আমার বড় সাহাবিদের সময় নয় অতি সত্তর সামনে এমন অবস্থা সৃষ্টি হবে আমি নবীর উম্মতরা তেহাত্তর দলে বাঘ হবে বাহাত্তর দল জাহান্নায় যাবে একদল জান্নাতি হবে দেখা গেল ইতিহাসের কথায় স্যানফলের মতো আরেকজন ইহুদি কট্টরপন্থী আবদুল্লাহ সাবা ইয়ামানের সানা শহর থেকে মদিনা শরীফ আসিয়া হজরতে ওসমানের যোগে ওনাকে বললেন ওসমান আমি কিন্তু ইবনে সাবা মুসলমান বাইরে জবাই করি আমি মদিনার মধ্যে আসছি তবা করার জন্য আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্ম হোক ইহুদি ধর্ম বাতিল ইহুদি ধর্ম থেকে তবা করে আমি মুসলমান হইতে আসছি হাত দেন কেননা করে মুসলমান হইয়া যায় কথা বলছেন না বোঝেন নেই মাইকের আওয়াজ যায় না এদিকে যায় ওসমান বললেন এই হাত দিলাম তাড়াতাড়ি ইমান কবুল করো ওসমান নাদি আল্লাহ হাত বাড়াই দিছে ইবনে সবাই আস্তে করে হাতটাকে পিছনে ছুটে গেছে কথা কি দেবা আমি হাত দিলাম তুমি হাত নিয়ে গেলে কেন কয় উসমান আমি কিন্তু প্রসিদ্ধ একজন ইহুদি মুসলমানের শত্রু তোমার হাতে গোপনে গোপনে ইসলাম কবুল করলে মুসলমানরা জানবে না এখন সবাই হজে আসে আপনি এবার হজে যান নাই সবাই হজের থেকে আসো লাখো মানুষের মুসলমানদের ইস্তেমা হবে মদিনা শরীফে সেই ইস্তেমার মধ্যে আমি ওপেন সবার সামনে আপনার হাতে হাত দিয়া মুসলমান হব এটা ছিল তার একটা চক্রান্ত শেষ পর্যন্ত হাজিরা যখন আসলো হাজার হাজার মানুষের সামনে ওসমানে হাতে হাত দিয়া মুসলমান হইল মুসলমান জানলো যে ইবনে সাবাত মুসলমান আমাদের এই ভাই এই ছিল নাটক সাউল যেমন সেন্টপল যেমন নাটক করেছিল জেরুজালেম শহরে ইবনে সাবা ইউদি সে নাটক করেছে হজরত উসমানের সাথে এবার মুসলমান হইয়া শুরু করলো সে কুটকুট কুটকুট করে মুসলমানের আকিদার মধ্যে ফাটল দাঁড়ানোর বলল হে মুসলমানেরা তোমরা নবীকে মহাব্বত করো নাকি অবশ্যই নবীর মহাব্বত না হলে তো আমার ইমান পরিপূর্ণ হয় না আমার মনে হয় তোমরা একটা নবীকে মহাব্বত করো না কেমন বুঝলা নবীকে যদি মহাব্বত করতা রসুল মারা গেলেন ইন্তেকাল করলেন ওনার পরে তোমরা আবু বকর সিদ্দিককে খলিফা বানাইলা তারপরে ওমরকে খলিফা বানাইলা বর্তমানে গতিতে আছে উসমান তিনিও খলিফা অথচ রসুলের পরিবারের সদস্য আলীর মতো এত বড় মহান ব্যক্তি যোগ্য ব্যক্তি তিনি ছিলেন রসুলকে মহাব্বত করলে আলীকে নবীর পরে খলিফা বানাইবার কথা আলীকে খেলাফত না দিয়া আবু বকরকে খলিফা বানানো হয়েছে আবু বকরের পরে উমরকে বানানো হয়েছে তারপরে ওসমানকে বানানো হয়েছে আলীকে খেলাফত দেওয়া হয় নাই এতে বুঝে যায় মুসলমান নবীকে মহাব্বত করে না নবীর পরিবারের সদস্যকে অপমান করেছে এই অপমান নবীর সদস্যকে না নবীকে অপমান করেছে বলেন নাউজুবিল্লাহ চক্রান্ত বুঝছেন কিনা বলেন এবার বলে আমার ভতুয়া শুনো যারা আউ বকর ওমর ওসমানকে খলিফা বানাইছে তারা সব কাবের হয়ে গেছে যারা এদেরকে কাবের বলে না তারাও কাবের হয়ে গেছে খলিফা হওয়ার উপযুক্ত একমাত্র আলী আলীর পক্ষে নিয়ে গেল ইবনে সাবায় এই চক্রান্ত মিশরের কিছু মূর্খ মুসলমান তার চক্রান্তের শিকার হইয়া মিশরে গিয়ে একটা দল বেঁধে ফেলছে এই দলের নাম হল শিয়া সম্প্রদায় শিয়ানে আলী আলীর মুহাব্বতের দাবিদার আলী রসুলের পরে খলিফা হওয়ার দাবিদার রাষ্ট্রপ্রধান হওয়ার দাবিদার এটা শিয়াদের এই শিয়াদের আবিষ্কার হয় সেই ইবনে সাবা কাট্টরপন্থী ইহুদি গোষ্ঠীরা এই মুসলমানের ভিতরে আকিদায় ফাটল সৃষ্টি হইল কিনা বলেন হইল কিনা বলেন আরেকটা মাসলা এই ইবনে সাবা শিয়া আবিষ্কার করি প্রথমে ফতোয়া দিল আরো বকর কাবের ওমর কাবের ওসমান কাবের এদেরকে যারা কাবের বলে না তারাও কাবের অথচ এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা রসুলের সাহাবা সবাই আলবদর সিদ্দিকের খেলাপথের উপরে ঐক্যমত পোষণ করেছিল উমরের খেলাপথের উপরে ঐক্যমত পোষণ করেছিল ওসমানের খেলাপথের উপরে ঐক্যমত পোষণ করেছিল ইবনে সাবা সিয়ার আবিষ্কারকের ফত অনুযায়ী সমস্ত সাহাবারা কাবের হয়ে গেছে নাওয়াজ কাবার হয়েছে কিনা তাহলে সাহাবাদেরকে গালি দেওয়া সাহাবাদেরকে কাবের বলা সাহাবাদেরকে সমালোচনার পাত্র বলা এটা একমাত্র ইসলামের ইতিহাসে প্রথম আবিষ্কার করেছে ইবনে সালা কাট্টরপন্থী ইহুদের গোষ্ঠী সাহাবাদের সমালোচনা ইসলামের ইতিহাসে খেলা করছে ইহুদের গোষ্ঠীরা যদি আজকেও কেউ সাহাবার সমালোচনা করে বুঝতে হবে নবীর উন্মত না এরা ইহুদি সম্প্রদায়ের দ্বারা পরিষ্কার শিয়াপন্থী বের হইল এবার আর ইতিহাস লম্বা করতে পারবো না ইতিহাস লম্বা করতে পারবো না সেন্ট পল যেমন খ্রিস্টান ধর্মকে সর্বনাশ করেছে তার খালতো ভাই কট্টরপন্থী ইহুদি ইবনে সাবাও মুসলমানদের মধ্যে আকিদাগত বিভ্রান্তির প্রথম বিষ রোপণ করেছে তাই মুসলমানের দলের মধ্যে আকিদাগত যত বিভ্রান্তি দল আছে শিয়া হোক রাবিজি হোক খারেজি হোক মোতলা হোক মুরজিয়া হোক বেদাতি হোক রেজবি হোক তথাকথিত আলে দল হোক সব সম্প্রদায় এগুলো থেকে এসেছে কথা বুঝছেন না বুঝেন না বলেন ইসলামে আকিদের মধ্যে ফাটল কেমনে আসে দেখছেন এবার আলী আর মহাবিয়া মিলে গেল আমরা বাই বাই আমাদেরকে যুদ্ধে লিপ্ত করছে ইবনে সাবার মনাবে ইহুদির দল দুইজনকে বলছে তোমরা যা ফেসলা করবা আমরা তোমাদের কথা মানবো যুদ্ধ বিরতি দিলাম হঠাৎ করে ইবনে সাবার দল উঠিয়া গায় আমরা এখন আলীর পক্ষেও নাই মহাবিয়ার পক্ষেও নাই ইরিল হুকম ইল্লা আল্লাহ সারা বিচারক কেউ হইতে পারবে না দুইজন লোককে আলিয়ে বিচারক মানছে মাবিয়ে বিচারক মানছে এরা মানুষকে বিচারক মানিয়া শিরিক করছে এখন আমিও মোর্শেক হয়ে গেছে আমিও মোর্শেক হয়ে গেছে আমরা আল্লাহ ফায়সালা সারা কারো ফায়সালা মানি না এটা বলি আলীর দল থেকে বিচ্ছেদ হয়ে গেছে মুয়াবিয়ার দল থেকে বিচ্ছেদ হয়ে গেছে এই ইবনে সভা নতুন করে সৃষ্টি করেছে খারেজি সম্প্রদায় শিয়া বলেন খারেজি বলেন রাফেজি বলে মোতাজারা বলে যত দল ইসলামের দেরাদার বছরের মধ্যে সৈয়াকিদের বিরুদ্ধে দুনিয়াতে সৃষ্টি হয়েছে সব সৃষ্টির গুড়ায় ইহুদি খ্রিস্টানের চক্রান্ত এতটুকু বুঝছেন না বোঝেন নাকি এবার আমরা আলোচনা করব ভারত উপমহাদেশে হকানি মুসলমানদের আকিদাতে ফাটল সৃষ্টি করছিল কারা এই আলোচনার থেকে ইনশাল্লাহ পরে আলোচনা শুরু হবে শুনবেন ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে সব কথা বুঝে নেবেন সব বিষয় বুঝতে হবে আজকে কেন আল আল ইসলামে একটা দল উল্টা পাল্টা কথা বলছে মুসলমানের ঐক্যবদ্ধ এই জামাতের মধ্যে আস নতুন আলে হাদিসের দাওয়াত দিয়া মজাবকে সিঁড়ি ফটোয়া দিয়া এই আলে হাদিসরা কোটি কোটি মুসলমানকে কামে বানিয়েছে সেন্টপোল খ্রিস্টানদেরকে কাবের বানিয়েছে ইবনে সালা সাহাবাহামকে কাবের বানিয়েছে মুসলমানকে কাবের সাব্যস্ত করেছে বর্তমান দুনিয়াতে তাবলিগি কাউমি সমস্ত মুসলমানদেরকে আলে সুনতওয়াল জামাতের আকিদার বিশ্বাসী মুসলমানদেরকে এই আলে আশিস দল কাদের বানিয়েছে তাই এদের কাবের ফতোয়া ইবনে জবার ফতোয়া সেন্টপালের ফতোয়া এক একান একই জিনিস এর বর্তমান যুগের নব্য সেন্টপাল এরা সেন্টপালি কেমন করি করছে এটা বলার জন্যে কথা বলছেন না বোঝার নেই হ্যাঁ মুসলমানের কিদা জমার একটা হবে না বাহাত্তরটা হবে একটা বাতিল ফিরকা কটা হবে বাহাত্তরটা এই বাতিল ফিরকার উদ্ভাবন করছে কে ইহুদি ইবনে সাবা সেই ইবনে সাবা একা নয় এরপরে আরেক স্যাম্পল বাইরেছে এরপরে আরেক স্যাম্পল বেরোছে এরপরে আরেক স্যাম্পল বেরোছে শেষ পর্যন্ত ভারত উপমহাদেশে আজাদি আন্দোলন ভারতকে ইংরেজের আগ্রাসন থেকে মুক্তি করার মুক্ত করার ইসলামকে ভারত উপমহাদেশে টিকিয়ে রাখার জন্য আল্লামা কাসেম নবী সামিলির ময়দানে হাজি এমদাদুল্লাহ মুক্তির নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করেছিল আমার ভাইরা এই জিহাদ ভারত উপমহাদেশে ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুসলমানের অস্তিত্বের জন্য আলে সুন্নতুয়া জামাত আকিদার অস্তিত্বের জন্য ঠিক সেই মুহূর্তে ইংরেজের পক্ষবাদী হইয়া তিনজন লোক দাঁড়ি করেছে ইংরেজের পক্ষে এরা ছিল ভারত উপমহাদেশের নব্য সেন্টার ঠিক না ঠিক এই পর্যন্ত বক্তব্য রাখলাম বাকি বক্তব্য হবে এখন হবে ঠিক আটটা জমা হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার আলোচনা চলছিল যেখান থেকে কথা শেষ করেছি সেখান থেকে ইনশাল্লাহ এখন কথা শুরু হচ্ছে আমার ভাইরা আবদুল্লাহ ইবনে সাবা যে ইতিহাসের ইসলামী ইতিহাসের প্রথম ফাটল সৃষ্টিকারী বাতিল মতবাদের আবিষ্কারক ছিল সে দলবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে খালিবাতুল মুসলিমিন হজরতে ওসমানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলল তাকে ক্ষমতার থেকে নামাই বাড়ল এবং কিছু সিরকি আকিদা ইসলামের ভিতরে সে প্রবেশ করে দিল এই ইবনে সাবা বাতিলের শিয়ার বিরুদ্ধে হজরতে আলী রাজি আল্লাহ তালানু নিজেই তিনি সাহাবায় খেরামকে প্রেরণ করে এই বাতিলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করল জঙ্গে নেহরাওয়ান নামক যুদ্ধ অনুষ্ঠিত হল প্রথমে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানুকে প্রেরণ করে তাদেরকে অপকর্ম বাতিল মতবাদ থেকে ফিরে আসার জন্য তাওবার আহ্বান করেছিল তারা মানে নাই মানার কথাও না তাদের চক্রান্ত হল ইসলামের আকিদাকে সর্বনাশ করা সুতরাং শেষ পর্যন্ত যুদ্ধ হইল জেহাদ হইল অনেক লোক তাদের মারা গেছে কিন্তু আবার কিছু লোক সেখান থেকে আরেক জায়গায় গিয়ে তারপরেও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ক্ষান্ত করে নাই এমন বাতিলের বিরুদ্ধে সৈয়দুল মুরসালিন মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নবুয়তের বাগানের বৃক্ষ এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা সাহাবাদেরকে দেখনেওয়ালা তাবেই দলবদ্ধভাবে আহলে সুন্নতওয়াল জামাতের আকিদার উপরে অটল থেকে শিয়া খারেজি এই বাতিলের মোকাবেলা করেছে সাহাবায় কেরাম সাহাবাদের অনুসারী তাবিনে কেরাম তারাই ছিলেন আহলে সুন্নতওয়াল জামাত আকিদার বিশ্বাসী ধারক বাহক শিয়ারা ছিল ভ্রান্ত মতবাদের বিশ্বাসী খারেজিরা ছিল ভ্রান্ত মতবাদের বিশ্বাসী মুরজিয়া ছিল ভ্রান্ত মতবাদের বিশ্বাসী ওয়াসের ইবনে আতা নামক আরেক স্যাম্পল আবিষ্কার হইয়া সে আবিষ্কার করেছিল মোতাজালা নামে একটা বাতিল দল যোগে যোগে সব বাতিলের মোকাবেলা করেছে সাহাবায় কেরাম সাহাবাদের অনুসারী তাবিনে কেরাম তাবিনদের অনুসারী তবে তাবিনে কেরাম চার মজাবের ইমাম ইমামদের অনুসারী মজহাবের অনুসারী যোগে যোগে হকানি মুসলমানে কেরাম এই আলে সুন্নতি জামাতের সাহাবাদ থেকে ধারাবাহিকতা আস্তে আস্তে বিরাট লম্বা ইতিহাস তেরোশো বছরের এই হকানি আকিদা মাজাবওয়ালা এই আলেমের কেন্দ্র হইল শেষ পর্যন্ত ভারত উপমহাদেশে ভারতের দালুম দেবন্দের পূর্বপুরুষ শাহ আব্দুল আজিজ মহাদেশে দেলবী রহমতুল্লাহ আলাই যিনি শাহ অলি উল্লাহর সাহেব দাদা ছিলেন সুযোগ্য সাহেব দাদা সতেরোশো বাহাত্তর সালে সারা ভারতের বড় বড় আলেমদেরকে ডাকিয়া ওলামা সম্মেলন করে বললেন ভারতের মুসলমানদের ইসলামিক কর্মকাণ্ডকে নস্বাদ করার জন্যে খ্রিস্টানরা পায়তারা করছে ভারতের মুসলমানদের মসজিদে তালা জুড়ানোর চেষ্টা করতেছে অপচেষ্টা মাদ্রাসাগুলোকে ধ্বংস করার অপচেষ্টা করছে ইসলামকে নির্মূল করার তথা আকিদায় আলে সুন্নতাল জামাতকে নির্মূল করার চক্রান্তে লিপ্ত হে ভারতের মুসলমানেরা আমি শাহ আব্দুল আজিজ বলছি আমার দৃষ্টিতে হক আকিদা আলে শূন্যবাজ আমাদের আকিদা এদের বিশ্বাসী হকানি মুসলমান এদের ইসলামী কর্মকাণ্ডকে এদের মসজিদকে এদের মাদ্রাসাকে এদের ইসলামী শিক্ষাকে ভারতে টিকিয়ে রাখার জন্য খ্রিস্টান বেইমানের সঙ্গে ইংরেজের সঙ্গে জেহাদ করা ফরজ শাহ আব্দুল আজিজের ফতোয়ার মাধ্যমে সতেরোশো পঁচানব্বই সালে সর্বপ্রথম মাইসুর নামক প্রদেশে সুলতান টিবু নামে এক আল্লাহর অলি আট শত মুজাহেদ নিয়া ইংরেজের বিরুদ্ধে জিহাদ করলেন আঠারোশো সালে শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেরলবি আমাদের মুরব্বী আকাবের তাদের মাধ্যমে কোটের ময়দানে শিখ সেনা রাজা রঞ্জিত সিং যে ছিল খ্রিস্টানদের দালাল তাদের বিরুদ্ধে যে হাত পরিচালনা করে ইসমাইল শহীদ শহীদ হয়েছেন সৈয়দ আহমদ বেরলবি শহীদ হয়েছেন শত শত মুসলমান আলে সুন্নত জমাত আকিদার বিশ্বাসী মুজাহের সহি রয়েছে আস্তে আস্তে আঠারোশো সাতান্ন সালে আবার ওলামা কনফারেন্স হইল এদিকে সুলতান টিপুর জেহাদে মীর সাদ এক মুসলমান তথাকথিত খ্রিস্টানরা তাকে খরিদ করে তাদের পক্ষে নিয়ে মুসলমানের বিরুদ্ধে গাদ্দারি করায়া মুসলমানের পরাজয় করল নামাম সিরাজউদ্দৌলা পঁচিশ ঘন্টা জেহাদ পরিচালনা করছে ইংরেজের বিরুদ্ধে ওনার এক সেনাপতি মীর জাফরকে খ্রিস্টানরা খরিদ করল এর মাধ্যমে নামাব সিরাজউদ্দৌলার সেই জিহাদ সাত করল কাজী খাঁ এক ইংরেজের দালাল তথাকথিত মুসলমান তাকেও ইংরেজরা খরিদ করল বালাকোটের ময়দানে সাইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেল্লবীর এই জিহাদকে সেই খরিদা দালালের মাধ্যমে নস্বাস করল যোগে যোগে মুসলমান দুই পাক দুই একজন ইংরেজের দালালি করিয়া খ্রিস্টানদের দালালি করিয়া মুসলমানের বিরুদ্ধে কাজ করেছে মুসলমানের সঙ্গে গাদ্দারি করেছে আর হকানি আলে সুন্নতল জামাত আকিদার বিশ্বাসী মুসলমানরা বুকের তাজা রক্ত দিয়ে ভারত উপমহাদেশে হক ও হকানিকে টিকিয়ে রেখেছে বন্ধুরা আমার আঠারোশো সাতান্ন সালে আল্লামা কাসেম নারদিমি ওলামা সম্মেলন করেছেন তিনি বলেন বারবার আমাদের জেহাদ নস্বাত হইয়া যায় ইংরেজরা আমাদের লোককে দালাল হিসেবে খরিদ করে আনে আমরা এবার ঐক্যবদ্ধ হইয়া সচেতনতার মাধ্যমে জেহাদ পরিচালনা করব দুইটা মাঠ সামিলি আম্বালা দুই বুজুর্গের নেতৃত্বে কাসেম নতুবির সেনাপতিতে সামিলি এবং জাবর থানিস্টির নেতৃত্বে আম্বালা এখানে মুসলমানরা ইংরেজের বিরুদ্ধে জেহাদ করল ঠিক আঠারোশো সাতান্ন সালের এই জিহাদের মধ্যে মুসলমানদের তিনজন ব্যক্তিকে খ্রিস্টানরা মীর জাফরের মতো খরিদ করেছে এদের একজনের নাম গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজের পাঁচাটা গোলাম খতমে নবুতের ইনকার করে মুসলমানদেরকে কাবার বানাবার চেষ্টা করেছে আরেকজনের নাম আব্দুল হক বেনারসি সৈয়দ নজির হুসেন হোসেন বেটালবি এই তিনজন ব্যক্তি হল বর্তমান যুগের তথাকথিত আলে হাদিসের গুরু এই তিনজনকে খরিদ করেছে ইংরেজরা ভাইরা খ্রিস্টানরা কাসেম নানদবীর নেতৃত্বে হাজি আব্দুল মজার মক্কি রশিদ আহমদ নেতৃত্বে তথা ওলামায় দেবন্দের নেতৃত্বে আঠারোশো সাতান্ন সালে এই ভারত উপমহাদেশকে ইংরেজের আগ্রাসন থেকে মুক্ত করে এই দেশে মাদ্রাসা মসজিদ ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিয়াদের ডাক দিয়েছিলেন সেই মুহূর্তে যেই তিনজনকে খরিদ করেছে আলে আলিসের গুরু আব্দুল বেনারসি এক নম্বর দুই নম্বর আহমদ রেলাগান বেলবি বেদাতি মোর্শেদ তিন নম্বর এই তিনজনের মাধ্যমে ফতোয়া দিয়েছে ইংরেজ আমাদের জন্য রহমত আমরা ইংরেজদের বন্ধু এদের বিরুদ্ধে যে জেহাদ করা হারাম হিন্দুস্তান মুসলিম দেশ দারুল হারাম নয় এখানে খ্রিস্টানদের সঙ্গে জেহাদ করে হারাম যারা জেহাদ করে তারা বেইমান কাবে এই তিনজন খ্রিস্টানের দালাল কাসেম তুমি দারুম দেবন্দের প্রতিষ্ঠাতা এই বুজুর্গদের যারা লক্ষ চব্বিশ হাজার সাহাবাই গ্রামের হকানি আকিদায় আলে সুন্নতওয়াল জামাতকে ধারণ করে রেখেছিলেন এই আকিদার জন্য যারা বুকের তারা রক্ত দিয়েছিলেন ভারত উপমহাদেশে দাঁড়ি টুপির জন্য ইসলামের জন্য মসজিদ মাল্লার জন্য যারা বুকের তারা রক্ত দিয়েছিলেন তাদেরকে কাদের ডাকলো কাদের মতো দিল এই আলে আসিয়াস দল এই কাদিয়ানি দল আর রেজাহানি দল পাইছে একটা যে আমাদের আমি নবী বুরুজি নবী ছায়া নবী এই নবী সেই নবী এটা তো কাভের ঠিক না বেঠিক আহমদরা যখন বের রবি পাইল নবীর মোহাব্বতে মিলাদ ক্যাম করতে হবে যারা ক্যাম করবে না তারা ওয়াহাবি কাভের ওয়াহাবি কাভের কে যারা কাভের বলবে না তারাও কাভের আমি ওই তিন দালালের এক দালালের ফতোয়া খণ্ডন করি শুনেন রেজা খানের ফতোয়া অনুযায়ী কেয়াম না করলে ওয়াহাবি কাভের হয় এদেরকে কাভের না বললে তারাও কাভের হয় মুসলমানকে কিভাবে কাভের বানাচ্ছে একটু দেখুন বর্তমান বাংলাদেশে রেজবিদ দল আছে একই ফতোয়ার বলি বলতেছে ঠিক না বেঠিক্ষণ আমি জিজ্ঞাসা করি ষোলো কোটি বাংলাদেশের মুসলমান তার মধ্যে দললাম হে রেজবিরা তোমাদের পক্ষে অর্ধেক আছে আট কোটি আমরা দেবন্দি তাবলিগি চরমনাই উজানি আমরা আছি আট কোটি তোমাদের ফতোয়া মনত আমরা কেয়াম করি না ওয়াহাবি কাবের এই আট কোটি কাবার হয়ে গেলাম তোমাদের লোকজন কত আট কোটি আট কোটির ভিতরে নারী পুরুষ আছে না নাই তাদের নারী দলিলাম চার কোটি পুরুষ দলিলাম চার কোটি আমরা জিজ্ঞাসা করি এ বেদাতিরা হে রেজবিরা তোমাদের নারীরা মা বোনেরা তোমাদের সঙ্গে মসজিদে মিলাদ মাহবিলে কেয়াম করেনি করে না তোমাদের ফতোয়া কেয়াম না করলে ওয়াহাবি কাবের এই ফতোয়া অনুযায়ী তোমাদের চার কোটি মা বোন মহিলা সব কাফে কয় কোটি কাফের হইল কয় কোটি বারো কোটি হয়ে গেল আগে আমরা আছি আট কোটি এখন তাদের মা বোন চার কোটি কত হইল এবার জিজ্ঞাসা করি হে রেজবিরা পুরুষেরা তোমাদের মা বোন স্ত্রী মেয়ে এরা ওহাবি কাফের কিনা বলো তারা তো কিয়াম করে না তারপর না না না আমাদের বউ আমাদের বিবি আমাদের মেয়ে কেমনে কাবের হবে এরা কাবেন না তোমরা বলেছিলা যারা কেয়াম করে না তারা ওহাবি কাবের এদেরকে কাবের যারা বলবে না তারাও কাবের তোমরা তোমাদের মা বোনকে কেয়াম করে না তাই ওয়াবি কাবের বলো না অথচ তারা ওয়াবি হয়ে গেছে ওয়াবিদেরকে ওয়াবি না বললে তারাও কাবের তাহলে তোমরা আচার করি তোমরাও কাবে ষোলো কোটি কাবের হয়ে গেছে মুসলমান কোথায় শাহজালাল কোথায় শাহবরান কোথায় মুফতি আজিজুল হকসাব কোথায় মুফতি ওয়াজুল্লাহ কোথায় উজানির কারি ইব্রাহিম কোথায় আল্লামা আমার ছবি কোথায় মুফতি বদলক আমিনী কোথায় শেখুল হাদিস কোথায় হাবিজুর কোথায় শামসুলক ফরিদপুরি কোথায় আজকে আমাদের কিশোরগঞ্জের মানে আত্মার আলী কোথায় যাদের বরকতে এই দেশে দাড়ি টুপি পেয়েছি আমরা ইসলাম পেয়েছি এরা সব আল্লাহর অলি হাবিজি হুজুরের বন্ধু বড় ছোট এদের মাধ্যমে যে ইসলাম আসছে তোমাদের কত মতো ষোলো কোটি কাবের হয়ে গেছে এরাও কাবের হয়ে গেছে তাইলে মুসলমান কই অলি কই দরবেশ কই আমরা মনে করি এরা আল্লাহর অলি এরা আমরা বলতে পারি না আমার সময় কম কথা অনেক এই এক দালালের ফতোয়া শুনলেন কিনা এবার তথাকথিত আহলে হাদিসের গুরু আব্দুল হক বেনারসির কথা শুনেন এই বাটপারের অনুসারী বর্তমান দুনিয়াতে যারা বাটপার বাংলাদেশে আছে আলে হাদিস তাদের ফতোয়া লা ইলাহা রসুল্লাহ এই কালমাটা নাকি সিরিকির কলমা কোন মসজিদের ভিতরে এই কালেমা লেখা থাকলে লা ইলাহা রাখিয়া মোহাম্মদ মিঠাই দিছে উঠাই ঠিক না আমি আমি জিজ্ঞাসা করি বন্ধুরা মোহাম্মদ রসুল্লাহকে কাটি দেওয়ার ইতিহাস আবু সুফিয়ানে ঘটাইছে মক্কার মুর্শেকরা বলছিল হোদায় বিয়ার সন্ধির ভিতরে মুহাম্মদুর রসুল্লাহ লেখা যাবে না মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে হবে ঠিক না বেঠিক কোন হোদায় বিয়ার সন্ধিতে লিখেছিল হাজা মা কাজা আলাইহে মুহাম্মদুর রসুল্লাহ ওয়া বাইনা সানাদিদে কোরাইশ কোরাইশি লিডারের সঙ্গে মুহাম্মদুর রসুলের সন্ধি কাবেরেরা কয় মোহাম্মদুর রসুল্লাহ লেখা যাবে না লেখলে করব না ঠিক না আমার নবী আলী আমার নামটা কাটা দাও তবুও সন্ধি হোক ঝগড়ার দরকার নাই ভালো হবে আলে হুজুর আমার এই কলম দিয়া মুহাম্মদ রসুল্লাহ কাটা যাবে না মোহাম্মদ রসুল্লাহ কাঁপলে আমার কলব থেকে ইমান চলে যাবে এটা একজন নবী সাহাবির আদর্শ বক্তব্য যিনি সত্যিকারের আলে সন্ন্যতল জামাত ছিলেন ঠিক না ঠিক আলে সন্ন্যতল জামাতরা মুহাম্মদ রসুলকে রাখতে চায় আমার আল্লাহ করে মুশেকরা মানে নাই কাটাইছে মোশেকরা দশ বছরের সন্ধি কাগজের থেকে মুহাম্মদ রসুল্লাহ কাটাইছে আমি আল্লাহ কেয়ামত চিরকালের জন্য যে কোরআন নাজিল করলাম কোরআনের ভিতর লিখে দিলাম মুহাম্মদুর রসুল্লাহ কাবেররা কাটছে আল্লাহ কোরআনে লিখে দিয়েছে ঠিক না বেটি আমি আহলে থেকে বলতে চাই যারা মসজিদে মসজিদে এই কালমা নিয়ে ফিটনা করতে চাও লাইলা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না লেখা কাটতেছ তোমরা মক্কার মুশরিকের দালালি করতেছ আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছ আলীর বিরুদ্ধে কথা বলছ মাসলা বুঝে এসছে কি আসে নাই তারা বলে এই কালেমাইটা নাই কালামা নাই শিরিক আল্লাহর সঙ্গে নবীর নাম কেন হবে হাদিসে নাই কোরআনে নাই কোন জায়গায় নেই কোরআনে বিভিন্ন জায়গায় লাহ ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায় আছে মোহাম্মদ রসুল্লাহ আরেক জায়গায় আছে তো কোরআনের দুই জায়গার থেকে এক জায়গায় লাহ ইলাহ ইল্লাল্লাহ আর এক জায়গায় মোহাম্মদ রসুল্লাহ মিলাই দিলে এটা অন্যায় হবে হাদিসের মধ্যে পুরা পরিপূর্ণ নামাজের বিবরণ এক হাদিসে নাই এক হাদিসে রুকুর কথা এক হাদিসে সিদ্ধার কথা এক হাদিসে হাত বাঁধার কথা বিভিন্ন হাদিসকে মিলাইয়া পূর্ণাঙ্গ একটা নামাজের বিবরণ হয়েছে কোরআনের বিভিন্ন আয়াতকে মিলাইয়া মুহাম্মাদুর রসুল্লাহ হয়েছে ঠিক না বেটি আসন হাদিসের থেকে এক ডজন হাদিস আমার মাদ্রাসার মার্কাজুর শেখ জাকারিয়ার টাকা সফির হাদিস বিভাগের ছাত্রদেরকে দিয়া হাদিস বের করেছি আমি এক ডজনের উপরে হাদিস তিনটা হাদিস সহি তিনটা হাদিস হাসান বাকিটার সনদে একটু দুর্বলতা আছে সব মিলিয়ে দেখা যায় ইবনে হাজার আসকারানি ফাতুল বাড়িতে বুখারির ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখছেন একটা হাদিস সংকলন করছেন ইবনে হাজার তিনি বলেন আল্লাহ নবী আলাই ইসলাতাম দুইটা খাসি দিয়া কোরবানি দিয়েছেন একটা কাবাসা মিন্নাফসিহি রসুলের নিজের পক্ষ থেকে কোরবানি আর একটা খাসি জবাই দিছেন তাহলে বোঝা গেল যারা মোহাম্মদ রসুলকে মানো না তোমাদেরকে আমার নবী নিজের উন্মত করে না তোমরা যে কার উন্মত ইতিহাস একটু আগে আসি সুস্পষ্ট কার উন্মত নবীর উন্মত না আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে আসছে মোস্তাদকে হাকেম বেসানাদিন শাহীন আবু জের গেফারি বলেন আমার চাস্ত ভাই নোয়াইমকে সঙ্গে লইয়া আমি নবীর তালাশে বের হয়েছি নবীকে যে আরত করি আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তালাশ করতে করতে মক্কা শরীফ গেলাম তখন রসুল মক্কা শরীফে হুজুর তো গোপনে আছেন কোথায় তালাশ করে গেলাম এক পাহাড়ের নিচে রসুল বসা আমি আবুজার গিয়া বলেন ইয়া মোহাম্মদ আপনি আলামা তাদ ঔনানা আপনি কিসের দাওয়াত দেন আপনার মিশন কি আপনি কি কথা বলেন আমি শুনতে আসছি আপনাকে মানতে আসছি আল্লাহ নবী বলেন আনা আদৌকুম আমি বিশ্বের মুসলমানকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমার দাওয়াত দিয়ে আমি হাদিস সহি মুস্তাদকে হাকিম কথা বোঝেন নাই তাহলে আমার নবী বলেন আমি দাওয়াত দিই লাহ মোহাম্মদ রসুল্লাহ আর এই আলে হাদিসটা কয় মোহাম্মদ রসুল্লাহ হাদিসে নাই এই জাহেল করা হাদিসে আছে কি নেই মুহাদ্দেশদেরকে জিজ্ঞেস করো তোমাদের মতো মুরুখ করা জানবে না আল আহাদিস সৌদি আরব থেকে সাকসে একটা কিতাব রসুলের লীল আবি হানিবা আবু হানিবার ষাটটা হাদিস আবু হানিফার ষাটটা হাদিস তিনজন সাহাবির থেকে বর্ণনা করছেন আবু হানিবা তাবেই ওনার ওস্তাদ সাহাবা তার মধ্যে আবদুল্লাহ ইবনে আবি আউফা সাহাবিয়ে রসুল তিনি আবু হানিবার ডাইরেক্ট ওস্তাদ আবদুল্লাহ ইবনে আউফা থেকে ইমাম আবু হানিবা হাদিস নকল করেন আল্লাহ নবীর সাত করেন আমি যখন মেয়েরাজের মধ্যে গিয়ে আল্লাহ আমাকে জান্নাতে নিল জান্নাতে প্রবেশ করে দেখি আর এজাইল জান্না জান্নাতের কানায় লেখা আছে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ ও আমার ভাইরা ডজনে ডজনে হাদিস এই কালমা শরীফ এটা নবী বলেছেন সাহাবারা বলেছেন নবীর আসলাম এই কালমা পর্ণেওয়ালার পক্ষ থেকে কোরবানি দিয়েছেন আবুজের বাড়িকে কালমা এইটা পড়াইয়া মুসলমান বানাইছেন আমার নবী এই কালমাকে শিরিক বললে সাহাবাদ থেকে নিয়া তাবিন তবে তাবিন থেকে কুটি কুটি মুসলমান সাহাবা কামড়াইয়া যায় আমাদের এলাকার বের লবি ষোলো কোটি মুসলমানকে কাবের বানাইছে আর আলে আজ গুরু বর্তমান আলে হাদিসরা এই কালমাকে শিরিক বলিয়া ষোলো কোটি নয় ষোলো কোটি নয় দেড়শো কোটি মুসলমানকে বর্তমানের কাবের বানাইছে ও বন্ধুরা মুসলমান ইমানদারকে কাবের বানানোর জন্য নবী দুনিয়াতে আসে নাই কোরআন আসে নাই হাদিস আসে নাই কাবেরকে মুসলমান বানাবার জন্য এসেছে তোমাদের ফতোয়ায় মুসলমান খাবে এই জন্য মসজিদে গিয়া গিয়া মুসল্লিদেরকে ডিস্টার্ব করা তাবলিগি বন্ধুরা তাবলিগ জামাতের লোক আছেন এখানে আল্লাহ কবুল করো এই তাবলিগ জামাতের লোকরা চা দোকানে মার্কেটে মার্কেটে গিয়া বেনামাজিদেরকে দাওয়াত দিয়া বুকে জড়াই ধরি হাতে মশাবা করেই আদর মায়া করিয়া একটু আসেন মসজিদে মসজিদে আসিয়া একটু তালিমে বসেন বেনামাজিকে নামাজি বানাইলার চেষ্টা করে তাবলিক জামাত হকানি পীর মাসায় উজানির পীরেরা চরমানায় পীরেরা হাটাদারি পীরেরা দেবন্দি উলামারা ঠিক ঠিক বলেন আর তথাকথিত আহলে হাদিস এদের কাজ হলো বেনামাজির সাথে সম্পর্ক নাই এদের সম্পর্ক নামাজির সাথে নামাজি যে হবে তার নামাজ হয় না করে নাই হাত উঠাই নাই আমিন জোরে বলে নাই সুরায় ভাতিয়া বলে নাই তোমার নামাজ হয় নাই নামাজিদেরকে বেনামাজি বানাইবার জন্য চক্রান্ত আলে হাদিসের চক্রান্ত সমস্যা আছে কাদিয়ানির কথা তো আর বলবোই কি কাদিয়ানি তো কাফের এই তিন দালালে ভারত উপমহাদেশে হকানি আকিদাকে নষ্ট করেছে আমার দেশে যারা আলে হারিস আছে তারা এই বক্তব্যকে শুনুন আপনাদের ইতিহাস আপনার জানেন না জানলেও মানেন না এই ইতিহাস সত্য এই দেশে ইসলামের জন্য কোরবানি উলামাই দেবন দিয়েছে বুকের কালা রক্ত দিয়েছে উলামাই দেবন কাউমিওয়ালারা উলামাই দেবন তাবলিগিরা উলামাই দেবন হকানি পীর মশাইরা ঠিক না বে ঠিক আওয়াজ করলে কথা বলতে পারবো না আমি এখন আপনাদেরকে একটা বাস্তবতা কথা বলি আলে হাদিসরা কেন আমাদের বিরুদ্ধে খেপা আমরা মাজাব মানি তাই তো তারা মাজাব শোনেন আমিন জোরে কোয়া আস্তে কোয়া এইগুলা শাখাগত ব্যাপার মৌলিক কথা তারা মজাব মানবে না মজাব মানাকে শিরিক বলে আমরা মজাব মানাকে মাজাব কি কেন আজ বোঝার দরকার আছে না সেটা হলো কোরআন শরীফে শরীয়তের মাসলা বয়ান করার মতো আয়াত শরীফের সংখ্যা হইল পাঁচশো কত বলেন ছয় হাজার ছয়শ ছেষট্টি প্রসিদ্ধ মত অনুযায়ী এতগুলো আয়াতের মধ্যে মাত্র পাঁচশোটি কোরআনের আয়াত হইল বিধি বিধান শরীয়তের জায়েজ না জায়েজ হালাল হারাম ইত্যাদি বুঝেছে আর গুলা ওয়াজ আয়াত নসিহতের আয়াত কথা বুঝছেন না বোঝেন নেই লক্ষাধিক হাদিসের মধ্যে মূল হাদিস সনদের বিচারে এক এক হাদিসের সূত্র দশটা বিশটা তিরিশটা হইতে পারে এই হিসাবে একটা হাদিস রিডিং একটা সূত্র হইল তিরিশটা তাই মহাদেশরা তিরিশটা হাদিস বলে মূল বক্তব্য যেটা যদি সনদের বিচার বাদ দিয়া হাদিস বলি হাদিসের মূল হাদিসের সংখ্যা আব্দুল্লাহ লকনবী রহমতুল্লাহ লিখেছেন বড় বড় মহাদেশা লিখেছেন কেউ বলছেন দশ হাজার কেউ বলছেন চল্লিশ হাজার কেউ বলছেন পঞ্চাশ হাজার এর বেশি নাই মূল হাদিস এই দশ থেকে পঞ্চাশের মধ্যে এত হাজারের মূল হাদিসের মধ্যে মাত্র তিন হাজার হাদিস হইল শরীয়তের বিধিবিধান আকাম বর্ণনা করেছে আমার কথাটা বুঝেন নাকি আমল এবাদত বন্দেগি জায়েজ না জায়েজ হালাল হারাম পাক পাক এগুলো বয়ান করছে কত হাদিসে জোরে কন জোরে কন তিন হাজার হাদিসে কোরআনের কত আয়াতে পাঁচশো আয়াত পাঁচশো আয়াত তিন হাজার হাদিস তোর কোরআন হাদিস মিলিয়া সাড়ে তিন হাজার বাণী আছে আমাদের সামনে মানব জাতির সকল সমস্যার সমাধান জায়েজ না জায়েজ হালাল হারাম ইত্যাদি দেওয়ার মতো ঠিক না বিশ্বের মধ্যে আমার নবী কি শুধু মক্কার নবী না তাম বিশ্বের নবী কেয়ামত পর্যন্ত মানুষের নবী এত বিশাল মানব গোষ্ঠীর মধ্যে মানুষের সমস্যা মাস আলা সাড়ে তিন হাজার না কোটি কোটি কোটি কোটি কোটি কোটি তাইলে মুসলমানের সব যোগে সমস্ত সমস্যার সমাধান খুঁটি নাটি বিষয়ে সমাধান ভাবে পাঁচশো আয়াত সব সমাধান দেওয়া হয় নাই তিন হাজার রসুলের হাদিস সব সমস্যার সমাধান স্পষ্ট পরিষ্কার ভাবে দেওয়া হয় নাই কিছু সমস্যার সমাধান পরিষ্কার অনেক সমস্যার সমাধান অস্পষ্ট অনেক সমস্যার সমাধানে মূল নীতি বলা আছে সমাধান পরিষ্কার করিয়া দেওয়া হয় নাই এটা বুঝছেন না বুঝেন এক এক দারুল আফতার ভিতরে এক বছরে লক্ষ লক্ষ মানুষের সমাধান চায় আমাদের কাছে যদি এক দারুল আফতার মধ্যে ঢাকার এক বছরে এক লক্ষ মাস আলা আসে ফতোয়া তাইলে বুঝেন বিশ্বের মুসলমান যত বর্তমান যুগে রসুলের যুগ থেকে কেয়ামত পর্যন্ত নবী কোরআন শূন্য আছে কত সমদা সমস্যা এত সমস্যার সমাধান সাড়ে তিন হাজার নসের মধ্যে কোরআনের পাঁচশো হাদিসের তিন হাজারের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে করে সমাধান দেওয়া সম্ভব না আল্লাহ মূলনীতি দিয়েছেন আল্লাহ কিছু জিনিস অস্পষ্ট বলছেন কিছু জিনিস হাদিসে ইঙ্গিতে আছে আল্লাহ আবার বলছেন যুগে যুগে বিজ্ঞ আলেমদের একটা দল থাকবে সেই যুগের নতুন নতুন আগত সময় সাময়িক নতুন নতুন সমস্যার সমাধান কোরআনের মূলনীতির মধ্যে গবেষণা করিয়া হাদিসের মূলনীতির মধ্যে গবেষণা করিয়া জাতির সমস্যার সমাধান দেওয়ার মতো বিজ্ঞ আলেমও আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করব এই আলেমদের নাম ইমাম এদের নাম মুস্তাহে ঠিক না ঠিক বলে এই মাইকের সমস্যা মাইক নামাজ পড়া যাবে কিনা আজান দেওয়া যাবে কিনা ওয়াশ করা যাবে কিনা এর সমাধান কোরআনে স্পষ্ট নাই কারণ কোরআন যখন অবতীর্ণ হয় মাইক দুনিয়াতে ছিল না হাদিস দুনিয়াতে হাদিসের সময় মাইক ছিল না আজকের এই প্রশ্নের উত্তর কোরআন থেকে বের করতে হইলে হাদিস থেকে বের হইতে হইলে সমুদ্রের ডুবুরিরা ডুব দিয়া মণিমুক্তা যেমন বের করে বিজ্ঞ মুস্তাদ ইমামরা কোরআনের পাঁচশো আয়াতের মধ্যে তিন হাজার রসুলের হাদিসের মধ্যে ডুব দিয়ে সেখান থেকে উদ্ভাবন করে সেখান থেকে বের করে জাতির যুগীয় সব সমস্যার সমাধান দিলে ইসলাম কে আমার পর্যন্ত চিরন্তন থাকবে যদি বলি কোরআন হারিসে এই মাস্তার সমাধান নাই তাহলে ইসলাম এটা নষ্ট হয়ে গেছে সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন হারিস দিতে হবে কিনা এখন কোরআন হাদিস থেকে মানব জাতির যুগীয় সব সমস্যার সমাধান প্রত্যেকে ডুবুরির মতো ডুব দিয়া কোরআন থেকে বের করতে পারবে পারবে সবাই আপনারা সবাই পারবেন আমরা কয়দল দেখেন একদল মুসলমান কোরআন পড়তেই পারে না হাদিস পড়তে পারে না একদল মুসলমান কোরআন হাদিস পড়তে পারে অর্থ বুঝে না তিন নম্বরের মুসলমান কোরআন হাদিস পড়তে অর্থ বুঝে মর্মার্থ বুঝে না মর্মার্থ বুঝে না চার নম্বরের মুসলমান কোরআন হারিস পড়তে পারে অর্থ বুঝে মর্মার্থ বুঝে কিন্তু মর্মার্থ বুঝলে কি হবে এই কোরআনের আয়াত থেকে হাদিসের থেকে নতুন নতুন মানব জাতির সমস্যা উদ্ঘাটন করে উদ্ভাবন করে ইস্তেহাত করে গবেষণা করে সমাধান দেওয়ার মতো যোগ্যতা রাখে না এই চারদল মুসলমানের দায়িত্ব আল্লাহ বলেন একদল মুসলমান আরো আছে পাঁচ নম্বর যারা কোরআন ভরে অর্থ বুঝে মর্মার্থ বুঝে এবং কোরআনের মাসালাত আয়াত থেকে বর্তমান যুগের মাসলার সমাধানও বের করতে পারে মুস্তাহেদ একদল আছে মুস্তাহেদ যারা পাঁচ নম্বরে সব পারে চার দল আছে চারটে পারে পাঁচ নম্বরটা উদ্ভাবন করতে পারে না এই চার দল মুসলমানকে বলছে ফাস আলু আলা জিক্রি ইন কুন্তুম লা তালামুন আল্লাহ পাক কুরআনের সূরা নামালের মধ্যে বলছেন ও চার প্রকারের লোকরা যারা কোরআনের অর্থ বুঝো না কোরআন পড়তে পারো না বা পড়তে পারো অর্থ বুঝো মর্মার্থ বুঝো না বা মর্মার্থ বুঝলেও মাসলা উদ্ভাবন করতে পারো না তোমাদের জন্য আমি আল্লাহর নির্দেশ ফাসালু আহলা জিক্রি ইন কুনতুম লা তালামুন যারা গবেষণা করিয়া কোরআন সুন্নার ইঙ্গিত ইশারাত থেকে অস্পষ্ট নীতিমালার থেকে জাতির সমস্যার সমাধান বের করতে পারবে মুস্তাহেদের এস্তিয়াতকে মেনে চলা বুঝেন নেই মুস্তাহেদ কোরআন সুন্নার মধ্যে গবেষণা করিয়া মাইকের মাস্তাটা আমার আমাদের কাছে পেশ করেছে আমরা যারা কোরআন হাদিসের গভীরে গিয়া মাইক সংক্রান্ত মাসলা এটা বুঝবো না আমাদের দায়িত্ব সেই মুস্তাহেদের মতামত মেনে নেওয়া মুস্তাদের মতামতের ভিত্তি কোরআন সুন্না ঠিক না বেঠিক বলেন কোরআন হাদিস ঠিক না বেঠিক বলেন তাই আবু হানিবা ওই রকম একজন মুস্তাহেদ ইমাম শাহি ওই রকম একজন মুস্তাহেদ ইমাম মালেক ওই রকম একজন মুস্তাহেদ ইমাম আহমদ বিন হাম্বল ওই রকম একজন মুস্তাহেদ এই ইমামরা কোরআন সন্ন্যার অস্পষ্ট বাণীর থেকে নীতিমালার থেকে কেয়ামত পর্যন্ত মানব জাতির যা সমাধান সমস্যা আসবে সব সমস্যার সমাধান সংকলন করে অধ্যায় অধ্যায় বাক করিয়া মাজাব বানাই দিয়েছে গবেষণা করিয়া মাস্টার উদ্ভাবন করে দিয়েছে কেয়ামত কেমন পর্যন্ত নবীর উম্মত মুসলমানেরা এদের মজাব অনুসরণ করলে কোরআন হারিস আমল করতে পারবে এটার নাম মজাব এটার নাম জোরে বলে এটার নাম বোঝেন নাই কথা বুঝছেন বুঝছেন কিনা মজাব কয়টা হইল চারটা হইল এবার একজনে হুজুর কোরআন হাদিস থেকে এরকম মাসলা উদ্ভাবন করার মতো মাজাব একটা হইলে সুবিধা হইত উম্মত ঐক্য মত মজাব চারটা কেন প্রশ্ন করে কিনা করে কিনা এই প্রশ্নের উত্তর শুনেন মাজাব একাধিক হওয়া আমার আল্লাহ চাইছেন আমার রসুলও চাইছেন তাই হয়েছে কথা কয় না কথা কয় না কে চাইছেন মজা একাধিক হওয়া আল্লাহ কে চাইছেন রসুল চাইছেন প্রমাণ চাইবেন প্রমাণ দিচ্ছি আল্লাহ বলেন ওয়াল কাহাতু নারীরা ইদ্যত পালন করার পরেই অন্য স্থলে বিবাহ করতে পারবে আমার আল্লাহ বলেন ইদ্যত পালন করবে তিন কুরু আল্লাহ তিন কুরু কার বাসা আল্লাহর বাসা প্রশ্ন হইল কুরু কি আমরা বাঙালিরা কুরু বুঝি না তিন বুঝি এবার আম্মা আয়েশা সিদ্দিকা হজরত আব্দুল ইবনে আব্বাস হজরত জায়দ ইবনে সাবেদ নবীর তিন সাহাবী এরা বলে কুরু শব্দের অর্থ হল নারীদের পবিত্রতা নারীরা তিন পবিত্রতার সময় অতিক্রম করলে ইদ্দত শেষ হবে তারপরে অন্য স্বামীর কাছে যাইতে পারবে পক্ষান্তরে আল্লাহর কালামের এই কুরু শব্দের ব্যাখ্যা আব্দুল ইবনে মাসুদ হজরত আবুবকর সিদ্দিক হজরত ওমরে ফারুক এই তিনজন বিরাট বিশাল বিশাল সাহাবি তারা বলেন এই আয়াতে আল্লাহর উদ্দেশ্য কুরুত থেকে পবিত্রতা নয় বরং অপবিত্রতা হায়েস তার অর্থ হইল নারীরা তিন ইদ্যত পূরণ করবে তিন অপবিত্রতার সময় হায়াত অতিবাহিত হইলে ইদ্যত পরিপূর্ণ হবে আমার আল্লাহ কি পাইতেন না আল্লাহ কি সক্ষম ছিলেন না কোরআনে বলতেন তালাক পাপ্তা নারীরা তিন হায়াস ইদ্যত পূরণ করবে এ কথা বলতে পারতেন কি পারতেন না যদি এটা পরিষ্কার করে বলতো তিন হায়াস তাহলে সাহাবিদের মধ্যে মজাব একাধিক হইতো নাকি পরিষ্কার হয়ে যেত সব মানত তিন হায়েস মানত কিনা যদি আমার আল্লাহ বলতেন তিন পবিত্রতা পালন করতে হবে তাইলো কারোর মধ্যে কোনো একতলাপ হয় না মতানৈক্য হয় না ঠিক না বেটি আমার আল্লাহ সব কিছু জানেন করুনিয়া একতলাপ হবে মজাব বের হবে সাবি মজাবে একটা বলবে হানাবিয়া আরেকটা বলবে একাধিক মজাব হবে এটা আল্লাহবাক জেনে শুনে কুরু শব্দ ব্যবহার এই জন্য করছেন আল্লাহ চান কুরু শব্দ দিয়া আমার সাবা তাবিন মাই মুস্তাদের ভিতরে একাধিক মজাব হয় আল্লাহ চায় না না চাইলে কুরু কেন ওগুলো কথা বোঝেন না তাহলে একাধিক মজা বা কার চাহিদা তুমি আবার একাধিক মজা কেন হইল এই প্রশ্ন করলে আল্লাহর চাহিদার বিরুদ্ধে প্রশ্ন হবে মুখ সামলাও ঠিক না বেটি আমার রসুলও চায় না প্রমাণ বোকারি শরীফের হাদিস বনু কুরাইজা ইহুদিদের বিরুদ্ধে রসুলের জেহাদ করতেছে যাওয়ার পথকালে সাহাবাদেরকে বলে এই আল্লাহর নির্দেশ আসছে এরা গাদ্দারি করছে আমাদের সঙ্গে খন্দকের যুদ্ধে এদের বিরুদ্ধে জেহাদ করব। আমি রাওয়ানা হইলাম তোমরা তাড়াতাড়ি আসো তৈরি হইয়া আসরের নামাজ পড়বা না পড়বা কিন্তু ইহুদিদের এলাকায় বনু কুরাইজার মধ্যে গিয়া এই কথা বলে রসুল চলে গেছে সাহাবারা তারা হুড়া করে গোসল গাছল করে তৈরি নিয়া পিছনে রওনা হয়েছেন হুজুর বলছেন আসর নামাজ পড়তে হবে কোথায় বনো করা যায় ইহুদির এলাকায় ছয় কিলোমিটার মদিনা শরীফ থেকে রাওয়ানা হওয়ার পক্ষালে দেখলো রাওয়ানা হওয়ার কিছুক্ষণ পরেই আসরের নামাজের টাইম চলে যায় সহ্য হলুদ হয়ে গেছে এবার রসুলের সাহাবিরা দুই ভাগ হয়ে গেল এক ভাগে বলে রসুল যে বলছেন আসর নামাজ ওইখানে গিয়ে পড়তে হবে আমরা কিন্তু রসুলের নির্দেশ অনুযায়ী ওইখানে গিয়ে আসর পরব মাঝখানে আসর খাজা হইলে হোক আমরা এসারের সময় গিয়ে আসর পরব কারণ আমার নবী স্পষ্ট বলছেন আসর ওখানে এক মর্ম হইল রসুলের কথা একদল আরেক দলে বলে না না আমার নবীজির এই হাদিসের দ্বারায় উদ্দেশ্য এটা ছিল না যে কাজা করি হইলেও তোমরা ওইখানে পড়ো হুজুরের উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি করে আসো যেন আসরের টাইম থাকতে থাকতে তোমরা বনুকুরা গিয়ে পৌঁছতে পারো সেখানে আসর পড়তে হয় আমরা আপ্যান চেষ্টা করেছি তাড়াতাড়ি রওনা হওয়ার জন্য গণনাক্রমে পথের মধ্যে আসরের টাইম চলে যাচ্ছে তাই আল্লাহ বলেন টাইম মতো নামাজ পড়তে হবে আমরা এখানে পথের মধ্যে আসর নামাজ আদায় করবো কয় দল দোনো সাহাবি কিনা একদল সাহাবাদের মাজাব ইশতেহার গবেষণা আসর কাজা হয়ে যাক ওইখানে গিয়ে নামাজ পড়বো আরেক দল সাহাবাদের মজা বইল না ওয়াক্ত মতো নামাজ পড়বো দেরি কেন করলাম নবীজির কথা মত অনুযায়ী নামাজ ওইখানে পড়তে পারলাম না এটা আমরা রসুলকে ব্যাখ্যা করে বুঝাই দেব বুঝান নাই তাহলে আমার নবী এই হাদিসকে বলতে পারতেন এই তোমাদের নামাজ কাজা করি হইলেও আসর ওইখানে গিয়া পড়বা এমন করি হুজুর যদি বলতেন সাহাবাদের মধ্যে আর কোন মতানৈক্য হইত না এমন ভাবে শব্দ ব্যবহার করছেন রসুল বুখারির হাদিস লাইসাল্লিয়ান না হাদুনিল এখন প্রশ্ন এলো হুজুর আবু হানিফা তিনি কেন মজাব আবিষ্কার করলেন এর আগের মুসলমানরা কোন মজাব নিয়ে চলছে প্রশ্ন আসে কি আসে না মজাব মানা যে জরুরি হয় আবু হানিবার আগের লোকরা তাবিন সাহাবারা তারা কি করছেন তারা যে মজাবে ছিলেন আমরা সেই মজাবে আমরা সারি মজাবে নাই এমন একদল আছে না নাই এই প্রশ্নের উত্তর শুনেন বন্ধুরা খুদার কসম আল্লাহর শপথ এই মাধবদি স্কুল মাঠে মুফতি মিজান সাই আমি কথা বলতেছি ওলামা একরামের পক্ষ থেকে শপথ করিয়া সেটা হলো আবু হানিফা নিজে মাঝাব আবিষ্কার করে নাই ইমাম সাহি নিজে মজাব আবিষ্কার করে নাই ইমাম মালিক নিজে মজাব আবিষ্কার করে নাই আহমদ বিন হাম্বল মজাব আবিষ্কার করে নাই মাজার আবিষ্কার করছেন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাহাম মাজাব কে আবিষ্কার করছে সাহাবান আমার আলে হাদিস বন্ধুদেরকে বলি কান খুলিয়া শুনো তোমাদের গুরু ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম তোমাদের গুরু ইবনুল কাইম জৌজিয়া রহমতুল্লাহ আলাই শেখ ইবনে তাইমিয়া সাগরী ইবনুল কাইম জৌজিয়া একামুল মুআক্কিন আজিম একটা কিতাব লিখেছেন তোমরা মানো ওনাকে তোমরা মানো তার কিতাবকে তিনি লিখেছেন নবী আলাই ইসলামের সাহাবার সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার থাকলেও নবীর সাহাবিদের মধ্যে মাত্র একশত পঁয়ত্রিশ জন সাহাবা ছিলেন মুস্তাহেদ যারা যুগীয় মাসালা কোরআন সুন্নার থেকে উদ্ভাবন করিয়া ফতোয়া দিতে পারতেন মাজাব বানাইতে পারতেন এমন মুস্তাহেদ ইমাম ছিলেন একশত পঁয়ত্রিশ জন সাহাবা তাইলে একশো পঁয়ত্রিশ জন সাহাবা হইল মজাহের আবিষ্কার আবিষ্কার কথা বুঝছেন না বুঝেন নেই তখন কি আবু হানিফা দুনিয়াতে আসছে আসে নাই দেখেন মেয়েরাজে নবীজি গেছিলেন তো মেয়েরাজে গিয়া আল্লাহর সঙ্গে দিদার হয়েছে কিনা আল্লাহকে সচককে দেখছেন কিনা জি কইতেছেন এইখানে সাহাবারা বলেন আব্দুল ইবনে মাসুদ আম্মা আয়েশা সিদ্দিকা তাআলা আনহা বলেন আমার নবী মেরাজে গিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন আমার আল্লাহকে এই চামড়ার চোখ দিয়া আমার নবী দেখেন নাই অন্তরের চোখ দিয়া দেখেছেন চোখে দেখেন নাই কার মজা হযরতে আয়েশা আম্মা জানের মজা বুঝেন নাই কথা আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন আব্দুল ইবনে আব্বাস বলেন আমার নবী এই চামড়ার চোখ দিয়া আল্লাহকে মেয়েরাজে দেখেছেন সরাসরি সোবান আল্লাহ তাহলে ইবনে আব্বাসের মাজাব অবলোকন করেছেন তাইলে এই মেয়েরাজে আমার নবী আল্লাহকে দেখলেন কি দেখেন নাই এই মাসটার ভিতরে মাজাব কমপক্ষে দুইটা হয়েছে কি হয় নাই এই মাজাব আবু আনিবার কিনা উম্মুল মোমেনেন কিনা ইবনা আব্বাস উম্মুল মোমেনেন কিনা আমার বাইরা উদাহরণ দেওয়ার আমার কাছে সময় নাই আমি বই লিখেছি পরিষ্কার কোরআন শরিয়ার শরী মানদণ্ডে মাজাব মাজাবি সব পরিষ্কার করে দিয়েছি সার কথা হইল মাজাব আবিষ্কার করছেন এক লক্ষ পঁয়ত্রিশ একশত পঁয়ত্রিশ জন সাহাবা বাকি সাহাবিরা এদের মাজাব মেনে চলতেন এই নবীর দেড়শো জনের মতো সাহাবিরা মজাব আবিষ্কার করেছেন আমার নবী আলাইসাত ইসলাম সাহাবাহামের মজাবকে সমর্থন করেছে ঠিক না বেটিক বলেন ঠিক না বেটিক বলেন সাহাবারা মজাব আবিষ্কার করছে আমার নবী কি করছেন সমর্থন করছেন সমর্থন কেমনে করছেন এটা একটা হাদিস শুনাই আপনাদেরকে মোয়াজ ইবনে জবল রাজি আল্লাহ তালানুকে নবীজি বলে মোয়াজ তুমি একটু ইয়ামানে যাও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করার জন্য আগ্রহী আমি যাইতে পারতেছি না তুমি যাও মোয়াজ চলে যাইতে ছিলেন রসুল বল মাছ দাঁড়াও আমার একটা কথা শোনো ইয়া রাসুল আল্লাহ লাব্বাই কয়ে রসুল জিজ্ঞেস করলেন মোয়াজ ইয়ামানে যাইবা অনেক মানুষ মুসলমান হবে ঠিক সেই মুহূর্তের মধ্যে যদি লোকজন নতুন নতুন মাস্টার তোমাকে জিজ্ঞেস করে যুগীয় মাসালা তুমি জবাব কেমনে দিবে কো মহাজ বলেন ইয়া রসুল আল্লাহ বুঝার মতো স্মরণ রাখার মতো আমার রসুল বলেন হে মুয়াজ ফাইনলাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতে রাসূলিল্লাহ তুমি কোরআনেও পাইলা না সুন্নাও পাইলা না এমন মাস্টাজ জিজ্ঞাসা করে যার জবাব কোরআন থেকে দিতে পারবা না সুন্নাত থেকে দিতে পারবা না অর্থাৎ কোরআনও স্পষ্ট নাই সুন্নার মধ্যে স্পষ্ট নাই তখন তোমার কি অবস্থা হবে কেমনে করবা বলো তখন মুয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ আজ তাহিদু বিরাই আমি ইস্তিহাত করব ইস্তিহাত মানে মুয়াস মুস্তাহেদ করছেন ইস্তিহাত ইস্তিহাত করিয়ে যে সিদ্ধান্ত নিছেন এই সিদ্ধান্ত মুয়াজের মত মতের অপর নাম পথ পথের আরবির নাম মাযহাব এটা যেই পথ বের করেছেন মাসটা করি গবেষণা করি বের করবেন সেটা মজাব হবে এই মজাবকে ইয়ামানের মুসলমান মুসলমানরা মেনে চলবেন তাহলে ইয়ামানের মুসলমানরা আমার সামনে অঙ্গীকার করছেন আমি মজাব আবিষ্কার আমি আমার রসুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা যিনি তিনি আমার দুধ মুআজকে এমন সিদ্ধান্ত দেওয়ার তৌফিক দিয়েছেন যেই সিদ্ধান্তের উপরে বক্তব্যের উপরে আমি রসুলও সন্তুষ্ট আমার আল্লাহও সন্তুষ্ট আমার কথা বুঝলে বলেন মোয়াজ ইবনে জাবালের মাজাব আবিষ্কারের উপরে আল্লাহ সন্তুষ্ট না বেজার রসুল সন্তুষ্ট না বেজার বাংলাদেশের আলে হাদিসরা মজাবের উপরে বেজার হইলে মুসলমানের কিছু আসে যায় না আল্লাহ আমাদের সঙ্গে আছে নবী আমাদের সঙ্গে আছে সর্বশেষ কথা আমার বক্তব্য শেষ জরুরি একটা কথা বলি হানভি মজাব বলে কোরআন হাদিস মানে আবু হানে ভেগে মানে শিরিক আসেনি বেই মানে তা শুনো কান খুলিয়া শোনো কান খুলে শোনো সত্র হিজড়িতে সৈয়দুনা অমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইরাক বিজয় করেছিলেন কোথায় ইরাক ইরাকের মধ্যে একটা শহর বানাইছেন শহরের নাম কুফা এই কুফাতে ওমর ইবনে খাত্তাব সাহাবাদেরকে মুসলমানদেরকে আবাদ করছেন দেড় হাজার সাহাবা পাঠাইছেন কোথায় কুফাতে সেই কুফাতে সবচেয়ে বড় সাহাবি ইবনে মাসুদকে প্রেরণ করছেন কোন ইবনে মাসুদ যিনি রসুলের পারিবারিক সদস্যের মতো ছিল রসুল বলেছিলেন আমার ইবনে মাসুদ উম্মতের জন্য যেই কাজের উপরে সন্তুষ্ট আমি রসুল সেই কাজের উপরে সন্তুষ্ট সেই ইবনে মাসুদ চারজন আলেমের কাছে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাদের এলেম আসছে এই চারজনের ভিতরে দুই নম্বর নাম আলী তিন নম্বর ইবনে মসুদ সোবান আল্লাহ তাইলে সমস্ত সাহাবার এলেম নবীর এলেমগুলো চারজনের কাছে আসছে তাদের মধ্যে দুইজন আলী এবং ইবনে মাসুদ এ আলী যখন খলিফাতুল মুসলিমিন হন কুফার বুককে রাজধানী বানান ইবনে মাসুদ সেখানে হাজার হাজার মুসলমানদেরকে হাদিস আর ক্লাস দিয়েছেন ঠিক না বেরিক্ষণ আমার এই কথাটা খুব ভালো করে বোঝার দরকার আমাদের তাইলে কুফার ভিতরে ইবনে মাসুদ আছেন আলী আছেন এই দুইজন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাদের অর্ধেক এলেমের অধিকারী সোমার এই ইবনে মাসুদ পুরা কুভার ভিতরে নবীর এলেম গুলাকে প্রচার করলেন শরীয়তের মাসলা ফতোয়া ইস্তেহাব দিয়া হাদিস সব দিলেন উনি মারা গেলেন বত্রিশ হিজড়িতে বত্রিশ মারা যাওয়ার আগে ওনার শিষ্য ওনার শিষ্য আলকামা ইবনে কাইস ওনাকে বানাইলেন ওনার প্রতিনিধি উনি বিখ্যাত আলেম হইলেন ইবনে আব্বাসের মাধ্যমে আলকামার কাছে ওই এলেম গুলো চলে আসলো সোবাহ আলকামার ইন্তেকার হইল বাষট্টি হিজড়িতে বাষট্টি যখন আলকামার ইন্তেকাল হয় ইবনে মসুদার রসুলের এলেম আল আলকামার থেকে নিয়েছিলেন হজরত ইব্রাহিমে নাকি রহমতুল্লাহ আলাই ইব্রাহিমে নাকি ইব্রাহিমের নাকি স্থলাভিষিক্ত হয়েছেন কুবার ভিতরে রসুলের এলেমের তারক বাহক হয়েছেন সোবান আল্লাহ ইব্রাহিম নাকির ইন্তেকাল ইন্তেকাল করলেন হাম্মাদ বিখ্যাত করিয়া তিনি চলে গেলেন ইব্রাহিম নাকি ইমাম হয়ে গেলেন দুনিয়ার হাম্মাদ হাম্মাদ ইন্তেকাল করলেন একশত বিশ হিজড়িতে এই একশো বিশ হিজড়ির আগেই ইমামে আবু আনিবা রহমতুল্লাহ আলাইকে বিরাট বড় ইমাম বানায়া কোরআন হাদিসের নবীর এলেম ইবনে আব্বাসের এলেম আলকামার এলেম ইব্রাহিম নাকির এলেম হাম্মাদের এলেম সব কলবে ঢুকাই দিয়া ইমাম আবু হানিবাকে একশত বিশ হিজড়িতে ইরাকের ইমাম বানাই দেয় আলে হাদিসটা কানকুনি শুনুন ইমাম আবু হানিবাকে আবু হানিবার মজাব মানলে আবু হানিবার এই মজাব ওনার ওস্তাদ হাম্মাদের মাধ্যমে হাম্মাদের ওস্তাদ ইব্রাহিম নাকির মাধ্যমে ইব্রাহিম নাকির ওস্তাদ আলকামার মাধ্যমে আলকামার ওস্তাদ ইবনে মসুদের মাধ্যমে ইবনে মসুদের ওস্তাদ মুহাম্মদুর রসুলের মাধ্যমে আল আল্লাহ পাক রাব্বুল আলমের এলেম মুহাম্মদুর রসুলের এলেম তাই আবু আনিবার মজাব মানলে রসুলকে মানা হয় আল্লাহকে মানা হয় আবু আনিবকে মানা হয় না ঠিক না বেঠিক বলেন হানাবি মজাব মানলে রসুল মানা হয় কিনা সাহাবা মানা হয় কিনা তাবিদ মানা হয় কিনা এই সারা উপায় নাই মজাব বাদ দিয়া এক কদম সামনে চলতে পারবা না কোনো আহলে হাদিস চ্যালেঞ্জ করলাম বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল বিনিয়াত এইটাও তুমি অনুবাদ করিয়া মর্মার্থ বুঝাতে পারবে না মজাব অমান্য করলে নিজকে আহলে হাদিস বলা মারাত্মক দুগাবাজি কারণ হাদিসেই মানে না তারা ঠিক না বেটি জয়ীব হাদিস মানে না জয়ীব মানে ফেলাই দো ডাস্টবিনে গাদা হাদিস তিন প্রকার এক নম্বর ফার্স্ট ডিভিশন থার্ড ক্লাসের থার্ড ডিভিশনের বর্ণনাকারীর হাদিসকে জৈব হাদিস বয়ান করা হয় জৈব হাদিস ও হাদিস হাসান হাদিস ও হাদিস সই হাদিস ও হাদিস সই হাদিসের রাবিরা ফার্স্ট ডিভিশনের হাসান হাদিসের বর্ণনাকারীরা সেকেন্ড ডিভিশনের এবং জৈব হাদিসের বর্ণনাকারীরা থার্ড ডিভিশনের থার্ড ডিভিশনে কেউ পাস করলে পাস বলবেন না ফেল বলবেন তাহলে জৈব হাদিসের রাবিরা পাস কিনা আমার নবী কি জৈব কথা বলেন দুর্বল কথা বলেন বরং বর্ণনাকারীদের থার্ড ক্লাসের কারণে নাম হয়েছে জয়ী বর্ণাকারীদের সেকেন্ড ক্লাসের কারণে নাম হয়েছে হাসান বর্ণাকারী ফার্স্ট ক্লাস হওয়ার কারণে নাম হয়েছে সহি সহি হাসান জয়ী এগুলা মহাদেশদের পরিভাষা বাংলা ভাষায় যে জয়ী মানে দুর্বল মনে করি দুর্বল এই অর্থে জয়ী নয় কিন্তু বর্তমান মুরুক্ষ আল হাদিসরা সব জৈব হাদিসকে মজুদ জাল হাদিস বানায় লক্ষ লক্ষ হাদিসকে অমান্য করেছে যারা হাদিস মানে না তাদের নাম আলে হাদিস নয় যারা সব হাদিস মানে তাদের নাম আলে হাদিস আমি আর কথা বলতে পারবো না সময় শেষ